আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি গুনগুন গুন ঝিঝি পোকা গান গে যায় আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনাই আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনাই আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি গুনগুন গুন ঝিঝি পোকা গান গে যায় আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনুক আল্লাহ পাকের তারা তসবি শোনাই আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনুক আল্লাহ পাকের তারা তসবি শোনাই ও ও চাঁদ তারা হাসে কার সারাতে আলো ছড়ায় ওই দুরাকাশে চাঁদ তারা হাসে কার সারাতে আলো ছড়ায় ওই দুরাকাশে চাঁদ তারা হাসে তার সারাতে আলো ছড়ায় বাগানের যত ফুল কার প্রেমে মাসিগুল বাগানের যত ফুল তার প্রেমে মাসিগুল মুমিনের হৃদয়ে শোবার ছড়ায় আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনাই আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারা তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি গুনগুন গুন ঝিঝি পোকা গান গে যায় আল্লাহ পাকের তারা তসবি শোনায় শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় ও বিহানেতে মধুর শেতানেতে পাখিরা সুরে সুরে কি বলে যায় ওর বিহানেতে মধুর শেতানেতে পাখিরা সুরে সুরে কি বলে যায় ওর বিহানেতে মধুর শেতানেতে পাখিরা সুরে সুরে কি বলে যায় দিবস নিশিথে আধারো আলোতে দিবস নিশিথে আধারো আলোতে কোন সে ছায়া বলো ভেসে বেড়ায় আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় আল্লাহ পাকের তারা তসবি শোনাই শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি গুনগুনে গুন ছিচি পোকা গান গে যায় আল্লাহ পাকের তারা তসবি শোনায় শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় আল্লাহ পাকের তারা তসবি শোনায় শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায় আল্লাহ পাকের তারা তসবি শোনায় শোনো আল্লাহ পাকের তারা তসবি শোনায়